لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه بسم الله الرحمن الرحيم وذكر اسم ربه فصلى وكان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يكبر رفع يديه هداء أذنيه أو كما قال رسول الله صلى الله عليه وسلم حضرات محترم নামাজের জরুরি মাসাইলের আলোচনা চলতেছিল সে আলোচনায় ইনশাআল্লাহ করতে থাকবো মাঝে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ঘটনার কারণে কিছু কথা অন্য ব্যাপারও বলা হয়েছে ওইগুলো সময়ের দাবি ছিল যেমন গত জুমাতে আমি বলেছিলাম যে আল্লাহ রব্বুল যে শরিয়াত নাজল করেছেন হুকুম আসম নাজল করেছেন মুসলমানরা যদি এটা মানে মেনে চলে তো তাদের মধ্যে অপশয় বোঝাবুঝি হওয়া কোন গোলমাল হওয়া কোন মারামারি কাটাকাটি হওয়া এগুলোর কোন সুযোগ ইসলাম আগে নেই আল্লাহর হাবিব সাল্লাম এমন ভাবে উম্মতকে তৈরি করে আমরা অনেক মিথ্যার উদাহরণ দিয়ে বলেছিলাম একটা তিনি বলেছেন তুমি অতক্ষণ মুসলমান হতে পারবা না যখন তোমার এই মনটা হাসিল না হবে তোমার দ্বারা কোন মানুষ তো দূরের কথা কোন লোক কষ্ট পাবে না তোমার দ্বারা জীবজন্তুও কষ্ট পাবে আর মানুষ তো কষ্ট পাবেই না অন্যথা এই গুণ যতক্ষণ অর্জন করা যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাতায় আল্লাহ যে মুসলমানদের যে খাতা যারা যারা মুসলমান খাতা তাদের নাম আছে এই গুণ উপার্জন করা পর্যন্ত আল্লাহ দরবারের ওই মুসলমানের খাতায় আমাদের নাম উঠবে না দুনিয়ার গভর্নমেন্টের খাতা উঠবে দুনিয়ার গভর্নমেন্টের খাতার তো নাস্তিকদের নাম বা মুসলমানদের খাতা বড় বড় নাস্তিক যারা নাস্তিক আমার শরীর এই টাইপের বড় বড় রাখছে আপনাদের খাতা এরা বসে পারে আদম কুমারীকে এরা মুসলমান আল্লাহর খাতায় এত সহজে নাম আগে আপনার জীবন দেখা যে আপনার আমার দ্বারা মতলব কষ্ট পায় কিনা আমি চিন্তা করে কথা বলি চিন্তা করে পদক্ষেপ নেই প্রত্যেকটা ব্যাপারে আমার এই কথার দ্বারা আমার এই কাজের দ্বারা আমার এই আচরণের দ্বারা কোন ভাইয়ের কষ্ট হবে দিল ভাববে এইটা যারা চিন্তা করে কাজ করে আল্লাহ মুসলমানের খাতায় তার না হবে এই জন্য শরিয়াতের মধ্যে আছে কথা কাউকে এইভাবে ডাকা যায় বস্তু হয়েছে না মোটা মানুষ সে ডাকতেছে বস্তু লিখতে এটা গুণা একটা বিধান আমরা একটু হাসি মজাক করলাম সে গুণা হবে গুণা হবে হবে না গুণা এটা আল্লাহ আগে করে তাহলে এটাও করে এমন ভাবে কোনো মানুষকে ডাকতে পারবে না যাতে তার মনে দেখা লাগে আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছে এমন ভাবে টাকা লাগবে আপনাকে আর আঘাত না লাগবে আপনিও কষ্ট পাবেন শরীয়তে সব বিষয় এবার বহু কাছাখানা এরকম আছে যেটা মূলত হালাল ছিল মূলত হালাল কিন্তু সেখানে দুইজন মুসলমানের ভুল বুঝাবুঝি হইতে পারে এই জন্য ওটাকে হারাম করে দেওয়া হয়েছে মুসলমানের সুসম্পর্ক একজনের দ্বারা আরেকজন পক্ষ না পায় পক্ষটা খেয়াল করা হয়েছে বহু একটা নিষেধ করে দেওয়া হয়েছে না উপর দিতে আরেক ভাই আর এক ভাইয়ের কষ্ট হবে ভুল বোঝাবুঝি হবে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে সেসব লেনদেনকে নিষেধ করে দেওয়া হবে যেমন উদাহরণস্বরূপ একটা ব্যবসা কেন নাম হলো বাইরের সালাম এই লেনদেনটা এইভাবে হয় দাম টাম ঠিক করে টাকা অগ্রিম দেওয়া হয় আর মালটা পরে নেওয়া হয় একে বাইরে সালাম তো এখানে কাছে কেনা যেমন অনেক সময় মা লাগে নেওয়া হয় টাকা পরে দেওয়া হয় এটা অহরহ মা লাগে নেওয়া হয় বিলটা কেউ কেউ দিন পরে পেমেন্ট করে এটা তো হইতে হবে কিন্তু এটাও একটা না বিল আগে দিয়ে মাল পরে কিন্তু এখানে দুইজন মুসলমানের মন ভাঙাভাঙির অনেক রাস্তা আছে এইটা দেখা গেল এই জন্য শরিয়া এখানে আটটা শর্ত লাগে আটটা যখন আপনি টাকা দিয়ে দিলেন দুশো টাকা বড় দশ পনেরো টাকা দিয়ে দিলেন দুই হাজার টাকা হ্যাঁ? অগ্রাহার দশ মাসে আপনাকে ধান দিয়ে দিলেন অনেক থেকে মন ভাগাভাগি ব্যবস্থা আছে আগেরটাই শরীয়তে বহু শর্ত লাগে মন বাংলায় হইতে পারে কোন তারিখ দিতে দিবে তারিখ নির্দিষ্ট করতে হবে তারিখ বিভিন্ন ধান আছে কোন ধান দিবে নির্দিষ্ট করতে হবে কয় অন্তরে দেওয়া কোয়ালিটি আছে মানে এক রোদ্রে দেওয়া দুই রোদ্রে দেওয়া নির্দিষ্ট করতে হবে ধানটা কোন জায়গায় আপনি হস্তান্তর করবেন বুঝলেন ওই জায়গাটা নির্দিষ্ট করতে তো দেখা যাচ্ছে যে আটটা সত্য লাগে যখন এইগুলো ফিক্সড হয়ে যাবে এই কাজটা খেলা করতে যায় দুজনের সম্পর্ক নষ্ট হবে দুই মুসলমানের ভিতরে মন ভাঙাভাঙি হবে কোন সুরত আর যখনই আপনি শরিয়াতের শব্দগুলো আউট করে দেবেন লেগে দুজন দুষ্কন হয়ে যাবে দুষ্কন হয়ে যাবে হ্যাঁ টাকা আলাদা করবে তিন ঘন্টা ভাত দেওয়ার কথা তুমি কাঁচা দান দিতে পারো তা না কোনো কথাই হবে হ্যাঁ? এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে দুইজনের মধ্যে ট্যাক্স লাগবে ধান যে পাবে বিল আগে পেমেন্ট করবে সে একরকম বলবে সে তার সুবিধা দেখবে আর পরিশ্রমকারী তার সুবিধা দেখবে দুইজন যার যার সুবিধা দেখতে যায় সমস্যা যে কারণে আটটা পদ্ধতি আর কোন সুরক্ষ মন ভাঙা ভাগাভাগের মানে কোন সুরক্ষ এই আটটা সপ্তাহের একটা যদি আছে আপনাদের ঘরে হয়তো বাংলা দেশকে জেও থাকতে পারে বাংলাদেশকে জেও ওখানে কেনারা তো অর্ধেক খুলে দেখো বাইর খালাপ ঘরে বসে দেখো একটা শক্ত যদি কেউ বাদ দেয় একটা ওই ব্যবসা কেন না যায় হয়ে যাবে আপনি দেখা দিচ্ছেন সে আপনাকে ধানও বোঝাই দিচ্ছে শরীয়তের শব্দগুলো যদি বলছিল যাতে গোলমালের কোন রাস্তা না ওই পথ আপনি মানেন নাই কেন বুঝলাম তো গোলমাল করা হয়ে গেছে যদি হইত তাহলে কি হতো এর থেকে একটা পথ আপনি বাদ দিয়ে দিলেন সরিয়াকে এই কাছে হাতে দেয় বাতিল করে দেওয়া দিয়ে টাকাওয়ালাকে টাকা ফেরত দিতে বলা হবে টাকা ফেরত তোমার ধার দেওয়া দরকার বুঝে এত কোনো শর্ত দিল না মুসলমান যে ভাই ভাই কেউ যেন তারা কষ্ট না পায় দুই ভাই মধ্যে কোনোভাবে শত্রুতার সৃষ্টি না দুই মুসলমানের মধ্যে শত্রুতার সৃষ্টি না হয় একজন শরিয়াতে এত কিছু একটা উদাহরণ দেওয়া হাজার উদাহরণ শরিয়াতে জানি না আমরা তো মনে করি ইসলামটা হলো নামাজের মধ্যে আর মসজিদের মধ্যে অফিসে তো ইসলাম আছে অফিসের মধ্যে হ্যাঁ? আর বাজারের মধ্যে দোকানের মধ্যে দোকানের মধ্যে তো ইসলাম আছে এই এলাকা তো আমার আর এগুলো না যার ধরো সমাজে যত বিশৃঙ্খলা দেখা গেছে সব গোড়া তৈরি শরীরের তাদের সব ক্লিয়ার করেছে কিন্তু আমরা ওই ক্লিয়ার গুলো কাজে লাগে গুরুত্ব দেয় না মানি না এক গ্রুপ আর এক গ্রুপ দ্বারা মজলুম বঞ্চিত হয় সে বঞ্চিত এক সময় জানের মায়ের ফেলে দিয়ে গোয়াটা যে ইসলামকে মানা সব কিছুর সত্যতা কারণ অনাদায় না থাকতো কোনো দুর্ঘটনা ঘটত তো আমি গত সময় কথা বলেছি যে আমাদের দ্বারা মানুষ তো দূরে কথা মতলব কষ্ট না পায় তা আমাদের মেমোরিতে রাখতে হবে আমি বলেছিলাম ফোন লাগাই দিতে লাগাইতে পারবেন আগের চিন্তা করতে আমার এই ফোনটার দ্বারা ওনার সমাজ হবে এই টাইমে উনি কি করে থাকে এই টাইমে উনি এই কাজে বসেন এই টাইমে উনি হাজার রোগী বিশ্রামে থাকে এই সব বুঝে ফোন লাগাই তাও বলা হচ্ছে লাগাইলেন দীর্ঘ হলো কেউ আবার লাগাবেন আবার লাগাবেন কেউ ধরল না নয় স্যার আসলো আপনাকে বুঝতে হবে ওই লোকটা হয় টয়লেটের মধ্যে আছে ঠান্ডা নামাজ পড়তেছে না হয় ঘুমাইছে একটা কিছুটা আছে আপনার সম্ভব এটা আপনি একটা গ্যাপ দিয়ে আবার না এই কাজটা করার জন্য আমি মুসলমানের সাঁতার থেকে আউট হয়ে গেলাম তুমি বাধা গেলে বুঝুন না নামাজ পড়লে বুঝুন না তোমরা থেকে এই জায়গায় আমার দ্বারা আমার কোন মানুষ কোন বাপলে কষ্ট পাবে প্রত্যেকে খেয়াল রাখবে এটাও বলছিলাম এর পরও যাতে দুজনের মেজাজ দুই রকম দুজনের চেহারা দুই রকম হ্যাঁ দুজনের বলার আওয়াজ দুই রকম দুইজনের টিপসই দুই রকম দুইজনের চাহিদা দুই রকম কাজেই সবাই খেয়াল রাখার পরও কিন্তু টুকটাক কিন্তু কষ্ট হবে আমার দ্বারা আপনি কষ্ট পাবেন আপনার দ্বারা আমি কষ্ট পাবো সবাই কিন্তু খেয়াল রাখছে এরপরে এটা বলে যে মাফ করে দেবো আমি কষ্ট করছে মাফ করে দেবো তোমার দাদা ও পারে ও আবার কি করে দেবে মাফ করে দেবে তুমি যেমন পারবা তোমার সাথে তেমন করা হবে মাফ করে মাফ করা ছিল আমি বলছিলাম কথা তোমার দুটা রাস্তা আছে কমেছে নাফও করতে পারে লড়াইও করতে পারে সুতরাং লড়াই রাস্তা অবলম্বন করেন আপনি দুনিয়াটা তার সুখ শক্তি পাবেন আপনার বিবির সাথে লড়াই তিনি তারা কষ্ট পাইছে ওই লড়াই লাগে তেলের সাথে লড়াই আপনার ভাইয়ের সাথে লড়াই অফিসে তার সাথে কাজ করে এর সাথে লড়াই বাজারে মাল কেনে দোকানদারের সাথে লড়াই সবার সাথে এই লোকটা কেউ দেখতে পারবে না সবার কাছে ঘৃণিত আল্লাহর কাছে ঘৃণিত একে কোরআন বলা হচ্ছে অভা আল্লাহ সংগ্রামের মানুষ আল্লাহ আপনি এই রাস্তা দিতে পারেন আপনার বিরুদ্ধে কোরআন আয়াত না বেরোবেন এনজিওদের তারা আমাদের মেয়েদেরকে এটা শেখান তাদের কাছ থেকে ঝগড়া করে হাফ উজুল ঝগড়া করে এটা হচ্ছে মেয়েরা পালা পালা করছে স্বামীর কিলগুটি মারছে গরুরা শিখাই নিচ্ছে কিভাবে অধিকার আদায় করতে হবে এইভাবে সংসার ভাঙা যাবে কিন্তু সুখ শান্তি আলাদা হবে স্বামী বাজির কথা আমাকে বরকত বরকতওয়ালা মাল দান করে কম দাও বেশি দাও তুমি জানে না কম দাও বেশি দাও আমি তোকে শান্তির সাথে কম যাই আমার দেবন্দন কি হয়ে যায় উদা হয়ে যায় আমার কোন ভিক্ষা না করতে আমার আমাদের এই জন্য উজুর মধ্যে আল্লাহ নতুন সাল্লাহ সাথে দোয়া শিখেছে কি আছে আল্লাহ ووسع لي في داري وبارك لي في একটা হলো আক্রাতের ব্যাপার প্রথমটা আক্রাতের ব্যাপার পরের দুইটা দুনিয়ার ব্যাপার যাতে আমাদের অনেক ভাই যে বলে ইসলামের সম্পর্ক অকালের ব্যাপারে দুনিয়াতে তো কিছু না ইসলাম আমাদের যা শিখাইছেন সব কবরের গায়ে লাগবে দুনিয়া তোর কিছু নেই এটা ভুল দেখেন দেখেন না আপনার তো একটা আর দুটাই কোথায় দুনিয়া আল্লাহ আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে এবং আমাকে কোন সমস্ত ঘর প্রশস্ত বাসস্থান না থাকে এমন বাসস্থান দেখেন তফিকাল্লাহ করে আর আমার দেখা যাবে সে তো দুনিয়াতে কমলা যাবে করা যাবে আল্লাহ তা আল্লাহ রসুল শিখাই দিচ্ছে প্রশস্ত ঘরটা আল্লাহ যে মুসলমানকে দোয়া করতে চায় ইনশাআল্লাহ কবুল হয়ে গেল এবং আল্লাহ থেকে প্রশংস হওয়া দান করবেন তার মানে ঘর প্রশস্ত ঘর আমাকে যা রেজেক্ট আসলো যা রেজেক্ট আসলো বসতময় করে বসতলা পাওয়া যাবে বেশিতে কিছু না কিন্তু বরকত আমার জন্য জরুরত করা ওই মাল যেন আমাকে শান্তি দেয় মাল যদি বরকতময় হয় কম বেশি আপনাকে শান্তি দিবে ওই মাল আপনাকে শান্তি দিবে ধনী হওয়ার শান্তি থাকবে গরিব হইলেও শান্তি আমার এই মাল খেয়ে ঈশান নামাজ পড়ে ঘুমাই দিতে ঘন্টা আমাদের ঘুম ঘুমাই মুরগির মতো সফর করতে না জবাই কিন্তু মুরগির মতো হ্যাঁ? আর হাজার লোক যে হাজার টাকার মালিক হয়েছে সে মনে মনে কিন্তু এক লাখ না হলে হয় তার জমা করতে তবে এক লাখ করা হয় এই করতে করতে চেষ্টা চেষ্টা করে গায়ের না গায়ে হালাল হারাল দুকাবাজি ফাঁকিবাজি সুদ ঘুষ সব মিলায় জুলে ওই বসছে এক লাখ ঢেলে খালি দবা মোবাইল করে কয়েকবার করে আসলে এক লাখ হয়েছে কি পঁচিশে নেওয়া যায় আর দিকে আর পরের পর সম্পত্তিটা আর যা টাকা পয়সা পাওয়া না যায় পাওয়া যাবে সুদের টাকা কাটাই ঘুষ খেয়ে হোক ধোকাবাজি করে হ্যাঁ। হোক নকল মালকে বিদেশি মাল বলে অনেক টাকা লাভ বর্তমান প্রদেশে পঞ্চাশ রিয়ালের কাছে বেচতেছে কত এক হাজার ভাই তখন তো অভাব কোথাও আপনার হক করতে আছে আমি আপনাদের ঢোকাইতে পারি এই আল্লাহ কথা বলে নামাজে কয়দিন চলে আল্লাহ তাহলে কোরআনে বলেছেন আল্লাহ মুখরিজুন না তোমরা যা লুকাও গোপন করো আল্লাহ তালা প্রকাশ করে এটা চিন্তা লাগে আল্লাহ মুখরিজুন না আল্লাহ প্রকাশ করে এক জামানা পর্যন্ত মাল কামাইছে এখন আছে দোকানের তালাও লেগে গেছে এবং তার কত বছরের এখন বলো এটা কামাই কে খাবে এই জেলের তো সব টাকা যাবে আবার ভাবের তো টাকায় দিল জমি জমি এটাও কয়েক বছর জেল খাটবে বেরোতে দেয় এটাও যাবে পাইছিল হালাল ওই হালালটাও যাবে তো বলতেছিলাম যা এটা ফিকির হয়ে যায় আমার মাল বাড়াইতে হবে মত বোঝে না মাল বাড়াইতে হবে সে আর হালাল হারামের পার্থক্য করে যায় না জায়েজের পার্থক্য করে বিধানের যেদিককে নিয়ে করা হয় ওই দিক নিয়ে মাল বাড়াবে এই মাল কোনদিন তাকে শান্তি দিবে কোনদিন তাকে শান্তি দেবে না অশান্তি সৃষ্টি করবে এবং এই মাল শক্ত বেহুদা জায়গায় যেখানে খরচ না করলে হইতো ওখানে খরচ হয়ে চলে যাবে এবং এই ফিকির মাল বাড়ানোর ফিকির বরকত চায় না মাল বাড়াইতে চায় এই ফিকিরটাই খারাপ কোরআনে এটা জাহান নামে তো ফিকির বলা হয়েছে মাল বাড়াইতে চাওয়া জাহান নামে নামীদের ফিকির বলা হয়েছে আলাম তারা পড়েন না আপনি আলাম তারা সুরা পড়েন এর পড়েনটা কি কোরআন শরীফে পরেরটা তো আর আগেরটা কি আলামটা আগেরটা অয়লুল্লি কুল্লি হুমাদা সিল এই তো এখানে কি বলা ওয়াইল দদ ওই সমস্ত লোকদের জন্য ওয়াইলুল্লি কুল্লি কুল্লি মানে অসমস্ত লোকদের জন্য মুমাজা যারা মানুষের পিছনে তার দোষ চর্চা করে মুমাজা সামনেও দোষ চর্চা করে কেউ দুরকম করে কোন একটা করে মুমাজার পিছনে দোষ চর্চা করে এটাকে কিবার বলা আর লুমাজা হলো সামনে তার দশ কোটি বলে তাকে ছোট করা এও প্রতিপন্ন করা দশ দলের সামনে এই দুই ত্রুটি তার মানুষের দোষ খুঁজে দোষ খুঁজতে বলেছে নিজের ওরা হচ্ছে শিক্ষা তোমার দোষ দেখো ভাইয়ের গুণ দেখো দেখেন ওরা পক্ষে তো শিক্ষা এরকম গোলমাল হয়েছে বলা হচ্ছে যে তোমার দোষ দেখো আর ভাইয়ের গুণ দেখো কিন্তু মানুষ কি করে নিজের গুণ দেখে আর ভাইয়ের দোষ দেখে ঠিক আল্লাহ যা বলছে ওটা ঠিক মতো একটা মোটায় যেহেতু আমাদের দিনের এলাম নেই যে আল্লাহ কোনটা করছে আমি কোনটা করছি দোষ কোনটা করতেছে এই দোষ মানে তো রোগ দোষ মানে কি কোনো রোগী কি নিজেরটা বাচ্চা আরেকজনেরটা বিক্রি করে হাসপাতালে যেসব সমস্ত রুগী এদের কাউকে দেখতেন সে অন্য রোগীদেরকে নিয়ে প্রেশান হচ্ছে এদের চিকিৎসার কি করা যায় আমার তো কেউ ব্যবসা কিন্তু হবে হ্যাঁ। দেখা যায় সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত বলেন প্রত্যেকটা রুগী বিভিন্ন একজনে বলা হলো ভাই আপনি পেটের কথা উঠতে এত দিন লাগতেছেন আর ওই লোকের দেখে সারা শরীরে আমলে পুড়ে তাহলে কি হবে ওর পেটের তো ভাই বসেছে সারা পড়ে গেল সে তার গুরুত্ব দেয় আমার তো পেটের মতো ব্যথা করছে এটা মারাত্মক বেশি রুগীদের ব্যস্ত রুগী নিজেকে ব্যস্ত থাকতে হবে আমার রোগটা কেমন দূর করা যায় এর জন্য আলমটাকে দেখতে হবে যে চিকিৎসা নিতে হবে কিন্তু আমাদের উদাহরণ আমি মরতেছি আমার চিকিৎসা বাদ দিয়ে আমি বাকি রুগীদের কি করছি হ্যাঁ তাদের চিকিৎসার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে কতটা আরম্ভ করবেন এটা জাহান নামীদের সেবা মোবাদাতির মোবাদা তার আর একটা সেবা কি আল্লাহ জামা তিন নম্বর সেবা হল যে বেশি বেশি মাল জমা করে বেশি বেশি মাল চায় জামা মানে জমা করে মাল মানে মাল মাল জামাদাদা আদাদা মানে কি বারবার বোঝে বেশি বেশি মাল কামনা করে যায় না যায় দেখে না আর বারবার গেলে জমা করে কি করে বলে ও বোনের আর গেল ও আট আল্লাহ জামা মাল আট দাদা يحسب أن ماله أخلدا আসে ধারণা করে এই মাল সবসময় তার থাকে এই মালকে পাইছে কোনদিন তার হাত করা হবে না কোথাও গলত চিন্তা দরকার সব তো কারণের তৈরি আজকে আমরা কিন্তু মাল সম্পর্কে জানি না কি করা উচিত মাল সম্পর্কে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বরকতলা মাল দিতে বলেছেন ব্যক্তি থেকে বলেছেন আমরা এই হাদিস না জানার কারণে বেশি মানার জন্য উদ্গ্রীব আর কেমনি বানানো যায় এর জন্য উদ্গ্রীব উদ্গ্রীব থাকতে বর্ষতলা মালের জন্য বর্ষতলা মাল হলে শান্তি আছে বেশি মাল হলো বরপত্তে মাল বেশি হলো কিন্তু কি নেই বরপত্তে ওই মাল দিয়ে কোন শান্তি আছে মাল পাইতে পারবে না ঠিক যায় না যায় না হালাল হারাম কোথায় দেখছি মাল বাড়াইছেন পরে বেঁচা হয়েছে পরীক্ষা বাড়াইলেন এখানে কয়েক হাজার টাকা বিল আসবে আমার ধরা পড়ছে টিউমার টিউমার কাটতে টিউমার কাটতে গেছেন না এর মধ্যে তো ক্যান্সার হয়ে গেল সব টাকা কি টাকা জমা করা হয়েছে কি জবাব মালের বরকত না থাকে সব করা যাবে আল্লাহ চাইলে নাও হইতে পারত এই টেনশানি নাও আসতে এই বিপদটা নাও আসতে অবৈধ মাল জমা করছে অবৈধ মাল এই মুসিবাদ গুলো টেনে আনছে অবৈধ মাল হারাম মাল এই মুসিবাদ গুলো টেনে আসে এই জন্য আমরা বিয়ের সহি করি আল্লাহ কাছে বরকতলা পাওয়া যায় বরকতলা না হলে শান্তি পাওয়া যায় ওই মাস দিনের কাজে ব্যয় তেমন বেশক ওইখান থেকে দিনের কাজে খরচ করার তৌফিক লাভ করা অবৈধ মাল হলে শান্তিও পাওয়া যায় না এবং ওই মাল আল্লাহ কবুল করে না দেখতেছে মেয়েটাকে ডেলি টাকা দেখছে এত ঋণ এত ঋণ তার টাকা আছে সে শুলে চলে গেছে কেন তার ওই টাকা আল্লাহ তারা এখানে কমন করবে সে টাকা জমা করছে অবৈধ আল্লাহ তারা তার ঘরের জন্য নিবেন এই জন্য তার দেওয়ার তৌফিক হয়ে দিতে আর থাকলে দেওয়া যায় তৌফিক লাগে তহসিল তখন হবে যখন আপনার মাল হালাল হবে এবং আপনি বরফত চাইবেন মালে বরফত থাকলে আল্লাহ রাস্তা ব্যয় করা সহজ হয় বরফত না থাকলে চাইলেও দিতে পারবে চাইলেও দিতে পারবে কাজে আমরা হাতে শুনলাম যে আল্লাহর কাছে বরফতলা মাল চাইতে হবে বেশি মাল চাওয়া ঠিক গলত এটা সাজা দিয়ে আমরা সম্পূর্ণ হালাল ভাবে মেহনত করবো নামাজ নামাজ তরফ করবো না মিথ্যা কথা বলবো না ধোকাবাজি করবো না মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলবো না এটা আল্লাহ অধিক বেশি দিন বর্ষতলা ওটা যে আমার জরুরত পুরো হয়ে যাবে আমি আল্লাহ রাস্তায় কিছু দিতে পারবো এই হল আল্লাহ রসুলের নির্দেশ মানে বাইরে গেলে কোটিপতি হইতে পারবেন কিন্তু আপনার দশা কারণের দশা হবে আপনার দশা সাবধানের দশা হবে দশা হবে হামানের দশা হবে এত মাল একটাও ভোগের হলো একটাও ভোগের হলো না সব শেষ হয়ে আমরা এখানে খুব দিলের মধ্যে গেঁথে রাখি যে আল্লাহর কাছে বরকতলা নাম যাব নাম বৃদ্ধি করে দাও আমার কোটিপতি বাড়িয়ে দাও ওটা আল্লাহর ফয়সলার পরে ছেড়ে দিবে আল্লাহ যার জন্য বেশি দেওয়া ভালো মনে করে ছেড়ে দিবে কারোর জন্য ভালো মনে করেন যে জেলে মাল দিলে এর দিনদারি নষ্ট হয়ে যাবে তাকে আল্লাহ দিবেন তার ওটাতে খুশি থাকবে যে আল্লাহ আমাকে এই জন্য বেশি মাল দেন নাই দিলে আমি যে দিনদারি করে আছি এটা নষ্ট হয়ে গেছে আমার দিনদারিকে ঠিক রাখার জন্য আল্লাহ দয়া করে আমাকে বেশি মাল দেন নাই মাল যত বাড়ে দিন তত শক্ত হয়ে দিন শক্ত তার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে সে আর জমিনে চলে আপনারা উঠতে তখন সে বিপদে পড়ে মাল আর কষ্টের কারণে মানুষ বিপদে পড়ছে ওইগুলোর কারণে অহংকার আছে তার চাষটা তাই করে মালের গরমে পরে চাষ এই জন্য বেশি মাল চাওয়া ঠিক সর্বশেষ যে একটা মাত্রা বলেছেন আগে আলাদা করছিলাম নামাজে আমরা দাঁড়াই দাঁড়াইতে হয় না এই দাঁড়ানোটা খরচ নামাজের অজিব নামাজে যদি কোনো ওজন না থাকে তো এই দাঁড়ানোটা খরচ যদি স্বাস্থ্যগত কোনো ওজন না থাকে আর নামাজটা খরচ বা অজিব হয় তো সেখানে দাঁড়ানো খরচ সেইখানে যদি কেউ বসে পড়ে নামাজ তো তার নামাজ বাকি আমাদের দেশে এখনো বহু মহিলা পাওয়া যায় সে মশলাই জানতে উল্টা করে সে জানছে এইভাবে সে পুরুষদের দাঁড়ায় পড়া দিও আর মহিলাদের বসে পড়া দিও ছোটখাটো এগিয়ে দিচ্ছে সে সব বসে পড়ে সে তো মহিলাদের বসে পড়া দিয়ে এই করে তার বয়স হয় সত্তর বছর সত্তর বছর নামাজ বরবাদ করে দিল খরচ নষ্ট হয়ে গেছে নামাজ খরচ নষ্ট হয়ে হ্যাঁ যদি কারো তো অচল থাকে শারীরিক অক্ষমতা থাকে তো আল্লাহ তাকে ফরজ নামাজও বসার অনুমতি দিল এই মুহূর্তে তার বসার ক্ষমতাও নেই তো আল্লাহ তালা তাকে শুয়ে ফরজ নামাজ পড়ার অনুমতি দিয়েছে কেবলার দিকে পাও দিয়ে মাথা দিয়ে শুয়ে শুয়ে লম্বা করে রাখবে না কেবলার দিকে হাঁটুটা ভাগ করে হাঁটুটা ভাগ করলে হাঁটুটা কত দিন হয়ে যাবে উপর দিকে উপর দিকে এইভাবে কেবলার দিক পাও দিয়ে সে রোগ হয়ে গেল এটা হলো ভালো আর একটা সুরত আছে সে ডাইন কাতে বা বাম কাতে এমন ভাবে শুইবে দক্ষিণ দিকে বা উত্তর দিক মাথা দিয়ে তাতেও তার সিনা চেহারা কঠিক হয়ে যায় প্লাস্টিক হয়ে যায় তো বেশি অসুস্থ ব্যক্তির জন্য এইভাবে শুয়েও ফরজ নামাজ পড়ার অনুমতি আছে এইভাবে নফল নামাজ পড়া যায় নেই কিন্তু ফরজ এই ওজনের কারণে বসে বা শুয়ে নামাজ পড়া ওজন না থাকলে দাঁড়ায় একটা কথা বললাম ফরজ অর্থে দাঁড়ানো জরুরি সুন্নত নফল এসব নামাজে দাঁড়াইলে আল্লাহ তালা পুরাপুরি সব দেন কোন ওজন নেই সুস্থ মানুষ দাঁড়াই পড়লেন পুরা সব কোন ওজন ছাড়া বসে পড়লেন অর্ধেক সব কিন্তু আমার নামাজ হয়ে গেল কারণ সুন্দরের মর্যাদা আর নকলের মধ্যে দাঁড়ানোটা খরচ নয় তাহলে দাঁড়ানো সুন্দর দাঁড়ানো সুন্দর তাদের তারাবি তারাবি তো কোনো ফরজ নেই শুধু বসে পড়ে বিশ্বাঘাত কোনো ওজন নেই কোনো ওজন নেই তা কিন্তু হয়ে গেল তবে সব পাবে আচ্ছা। পঞ্চাশ পার্সেন্ট সব তো ওজন নেই বসে পড়া যায় তাকে নামাজ হয়ে গেল নামাজ হয়ে গেল যে দাঁড়ানো খরচ হয়ে তো নামাজ হয়েছে নামাজ এই হল নামাজের কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ না এই হল বয়া দ্বিতীয় মশলা হল তাকবীরে তাহারিবা তাকবীরে এটা নিয়ম হল আপনি হাত কান বরাবর নিয়ে আসবেন হাতটা সুন্দর তরিকা হয়েছে কনফার্ম করে হাত সুন্দর হয়েছে বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর কালু সামনের দিকে আঙ্গুলগুলো হালকা হালকা ফাঁকা আঙ্গুলের মাথা আসমানে আঙ্গুলের মাথা বন্ধু এই সবগুলো শব্দ পাওয়া গেল বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর তালু কেবলা আঙ্গুল গুলো সামান্য ফাঁকা পাবে আঙ্গুলের মাথা আসমারে এই চারটে কথা কনফার্ম হয়ে হাত তোলার পরে তখন আপনাকে দুই রকম নিয়ত করতে হবে কয় রকম নামাজের নিয়ত ইমামের একটু দেখবে হাত তোলা কনফার্ম নিয়ত শেষ এখন আপনাকে অপেক্ষা করতে হবে ইমাম আবার তকবির দিবেন ইমামের পরে আপনি তকবির দিবেন এই সব কিছু ফরজ অপেক্ষা করতে ইমাম আগে তাকবির দিবে আপনি পরে দিবেন এই জন্য বলা হয়েছে যদি আপনার তাকবিরে তার ইমাম ইমামের আগে খতম হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না বাতিল বাতিল এই জন্য পয়লা চব্বিশ টাকা রং দিন হল এটা আপনি দেখুন এই ব্যাপারে যাতে মুসলমানদের নামাজ নষ্ট না হয় মুসলমানের নামাজ বাতিল না হয় এই জন্য ইমামদেরকে বলা হয়েছে তুমি যে কাকবিরের তাহারিমা দিবা এখানে এক আলিফ থেকে টান দিবা ইমামকে বলা হয়েছে আল্লাহ কারণ যদি ইমামে টান দেয় অবশ্যই মুসলিদের আগে হয়েছে আপনার ভেবেন আল্লাহ অটোমেটিক আপনাদেরটা আমার আগেই কি কারণ নামাজ হবে কোন মুসলিম নামাজ হবে কোন আগে বুঝে রয়েছে না জামাত শুরু হওয়ার পনেরো মিনিট আগে এসে বসে রয়েছে তকবিরে ওলা ধরার জন্য যদি ইমামে এত লম্বা তকবির দিতে ওলা তো কেসে গেছে কোথায় আপনার নামাজই বাতিল হয়ে গেছে এই জন্য ইমামকে বলা হয়েছে তুমি একালিশ থেকে লম্বা না আল্লাহকে আল্লাহ মুস্তাল্লি থেকে বলা হয়েছে ইমান পরে তুমি শুরু করো আচ্ছা, কোন অবস্থায় ইমামের আগে না বলে ফেলো ইমামের পরে যদি আপনি শুরু করেন আগে ইমামের আগে শেষ হওয়ার কোন ব্যবস্থা আছে কোন স্রোত আছে নেই আপনার বাতিল হওয়ার কোন ব্যবস্থা এই কথা খেয়াল যে পয়লা হাত তোলা পার ধর এরপর দুই রকম নিয়ে করতে হবে এরপরে ইমামের তকবির শেষ হবে এখন আপনি তকবির দেবেন তকবির শুরু হাত ছেড়ে দিলেন তকবির শেষ নামে দিতে পারবেন যে তকবির শুরু করলেন হাত ছেড়ে দিলেন তকবির শেষ নামে দিতে হাত পাবেন কিন্তু অনেকে জানেন তোমার আল্লাহ এটা আমাদের মাঝে এই লোক মজা এটা সে না হানাফি কিন্তু সে আবার পদ্ধতি মজা জানতো যে আমাদের মজা মেলে তো করতো না তো হাত বুলাই দিবে না ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ কিনারার দুই আঙুল দিয়ে বাম হাতের কবজি ধরবেন ডাইন হাতের কিনারার দুই আঙুল দিয়ে বাম হাতের কি ধরবেন কবজি আর তিনটা বিছায় রাখবেন তিন আঙুল বাম হাতের কবজির উপরে বিছায় রাখবেন দেখে এই হাত বাঁধা অবস্থায় যতটা নামানো যায় পুরোটা নামাবেন পুরোটা নামাইতে যে বকিলি করবেন না কৃপণতা করবেন না তাহলে আপনার হাত কোথায় যাবে নাবে নিচে যাবে যদি নাবাই নাবি পেশায় বাঁধেন নাবি আপনাদের তালু মাঝখানে বলবেন নাবি পেশায় বাঁধবেন বা নাবির উপরে বাঁধবেন তাহলে আর হলো না আনাবি মাঝাবে এটা সুন্দর হলো না সুন্দর থেকে বের হয়ে গেল নাবির নির্দেশ তো আজকে কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ কোন নামাজে দাঁড়ানো ফরজ না বলা হলো এবং তকবির তাহলে মাঝে ফরজ এইটা ইমামের শেষে হতে হবে আগে হয়ে গেলে তার ইমামের একতদা হবে না নামাজ বাতিল দুটা মশলা বলা হবে দাওয়ার মশলা আর তকবিরের তাহারিমার মশলা আল্লাহ তালা আমাদেরকে এইভাবে শরীয়তের নির্দেশ মোতাবেক নামাজ পড়ার প্রতিজ্ঞান করেন আলহামদুলিল্লাহ はい。